তুমি জুই চামেলি টগর বেলি সূর্যমুখী ফুল তুমি মামিনার পুষ্প পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল তুমি জুই চামেলি টগর বেলি সূর্যমুখী ফুল তুমি মামিনার পুষ্প পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল যখন ভালোবেসে আপন নূরে গড়ে যখন ভালোবেসে আপন নূরে গড়িল তাই তো তোমার নাম রেখেছে প্রিয় মোহাম্মদ তুমি চন্দ্রমুখী সন্ধ্যা তারা মাঝ দরিয়ার কুল তুমি আদমে রাসুল তোমার নায়ক সমতুল তুমি শিশির ভেজা ফুল তুমি জুই চামেলি টগর বেলে সূর্যমুখী ফুল তুমি মা আমিনার পুষ্প ফোটা গোলাপ ফুল জোনাকিরা দীপ জেলে দেয় হালি মারাঙি নাই কানা মাছি নেছে নেছে ধুলাতে গড়ায় ভোমরা অলি আর বিনগর গলি গলিতে বলে নসি ভালো রসুল এলো মোদের ধরাতে হুরপুরিরা চুটতে আসে নবীর পায়ের ধুল তুমি নিলে পাক রাসুল তোমার না মাঝ দরিয়ার কুল তুমি জুই চামেলি টগর বেলি সূর্যমুখী ফুল তুমি মামিনার পুষ্পবাগে ফোটা গোলাপ ফুল দল বেঁধে সব দেখতে আসে ঝুপড়ি ঘরেতে জিন বালিকা কি মারে বেড়ার ফাঁকেতে কলমা পাতায় বাজনা বাজায় হুর মালিকা শিশু নবীর পাহারা দেয় শত ফারিস্তা তাই পাশে খুশিতে সব হলো যে মশগুল তোমার নাই তো সমতুল তুমি নূরে পাকরাসুল তুমি শিশির ভেজা ফুল তুমি জুই চামেলি টগর বেলি সূর্যমুখী ফুল তুমি মা আমিনার পুষ্পভাগে ফোটা গোলাপ ফুল শেষ কথা দয়ার নবীর দামা মরণ যেদিন আসিবে মরণ যেন হয় গো তাহার আমলের সাথে সেদিন কঠিন দিনে পাশে থেকো প্রিয় রাসুল তুমি মানব জাতির মূল তুমি মাঝ আর কুল তোমার নায়ক সমতুল তুমি জুই চামেলি টগর বেলি সূর্যমুখী ফুল তুমি মা মিনার ফোটা গোলা